যারু সিলাই এলে ভবে তাকে চিনো না যারু সিলাই এলে ভবে তাকে চিনো না এই জন্য মে মায়ের চেয়ে আপন কে না এই জন্য মে মায়ের চেয়ে আপন কে হোনা যারু সিলাই এলে ভবে তাকে চিনো না চার সিলা এলে ভবে তাকে চিন না এই জন্য মি মায়ের চেয়ে শুনছেন কবি নাজমুল ইসলাম মকবুলের কথা আরিফ রব্বানের সুর ও কণ্ঠে মা দশ মাস দশ দিন পেটে রেখে কত কষ্ট করে এসব কষ্ট মনে হলে চোখের পানি ঝরে দশ মাস দশ দিন পেটে রেখে কত কষ্ট করে এসব কষ্ট মনে হলে চোখের পানি ঝরে প্রসবেরই কষ্টের কথা বলা যাবে না প্রসবেরই কষ্টের কথা বলা যাবে না এই জনমে মায়ের চেয়ে আপন কে না এই জনমে মায়ের চেয়ে আপন কে না যার সিলে এলে ভবে তাকে চিনো না যার সিলায় এলে ভবে তাকে চিনো না এই জনমে মায়ের চেয়ে আপন কে হো না এই জনমে মায়ের চেয়ে আপন কে হো না জন্মের পরেও মায়ের কষ্ট সন্তান বড় করা সহ্য করে রোদ বৃষ্টি আর ঠান্ডা গরম খরা জন্মের পরে ও মায়ের কষ্ট সন্তান বড় করা সহ্য করে রোদ বৃষ্টি আর ঠান্ডা গরম খরা সন্তানেরই কান্নামায়ে সইতে পারেন না সন্তানেরই কান্নামায়ে সইতে পারেন না এই জনমে মায়ের চেয়ে আপন কে না এই জনমে মায়ের চেয়ে আপন কে না যারু সিলায় এলে ভবে তাকে চিনো না যার সিলে এলে ভবে তাকে চিন না এই জনমে মায়ের চেয়ে আপন কে হো না এই জনমে মায়ের চেয়ে আপন কে হো না বড় হবার পরে কেহ মাকে ভুলে যায় বউ বাচ্চাকে আপন ভাবে মায়ের তাড়ায় বড় হবার পরে কেহ মাকে ভুলে যায় বউ বাচ্চাকে আপন ভাবে মায়ের তাড়ায় মায়ের দোয়া পেতে হলে এসব করো না মায়ের দোয়া পেতে হলে এসব করো না এই জনমে মায়ের চেয়ে আপন কেহ না এই জনমে মায়ের চেয়ে আপন কেহ না জারুসিলে এলে ভবে তাকে চিনো না জারুসিলে এলে ভবে তাকে চিনো না এই জনমে মায়ের চেয়ে আপন কে হো না এই জনমে মায়ের চেয়ে আপন কে হো না এই জনমে মায়ের চেয়ে আপন কে হো না এই জনমে মায়ের চেয়ে আপন কে হো না এ জনমে মায়ের চেয়ে আপন কে না এ জনমে মায়ের চেয়ে আপন কে না